হজরত আদম আলাহি সালামকে আল্লাহ নিজ হাতে পয়দা করেন নিজ হাতে তৈরি করে তাকে তার দেহের মধ্যে রূহ পুকে দেন আর তার থেকেই তার সঙ্গিনী হজরতে হাওয়া আলাই পয়দা করেন এই পৃথিবীর প্রথম মানুষের প্রথম জোড়া হজরত আদম এবং হাওয়া তাদের থেকেই আজকে পৃথিবীতে আমরা যে বিপুল সংখ্যক মানব কুল দেখতে পাচ্ছি এসব উৎস সেখান থেকেই আল্লাহ সুবাহান হতালা তাদের মাধ্যমে অসংখ্য নারী পুরুষ দুনিয়ায় পয়দা করেছেন এই ধারাবাহিকতাটা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে সর্বশেষ নবী এবং রাসুল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মানব জাতির সামনে কেয়ামত পর্যন্ত এমন এক আদর্শ যিনি মানুষের জীবনের এমন কোনো দিক এবং বিভাগ নেই যেই বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো নিদর্শন রেখে যাননি দিক নির্দেশনা দেন নাই মানুষের জীবনের এমন কোনো দিক এবং বিভাগ নেই মানুষের জীবনের সকল ক্ষেত্রে তিনি হলেন অনুপম আদর্শ মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় একমাত্র আদর্শ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জীবনে যা কিছু করেছেন করার জন্য বলেছেন অনুমোদন দিয়েছেন ক্রামত পর্যন্ত সকল মানুষের জন্য এটা হল আদর্শ রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কোনো কথা কাজ বা অনুমোদনকে যদি কেউ অপছন্দ করে সে আর ইমানদার থাকবে না সে কাপের হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের জীবন আদর্শকে অধিকাংশই সে মানে বিশ্বাস করে অনুসরণ করে কিন্তু কোনো একটি বিষয় যা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর পক্ষ থেকে প্রমাণিত কোন একটি বিষয়ে যদি সে অপছন্দ করে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম উম্মতে মুসলিমার জন্য কেয়ামত পর্যন্ত তিনি হলেন একমাত্র আদর্শ মানুষের জীবনের একটা দিক অপরিহার্য দিক যেহেতু মানব সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ একটা নির্ধারণ করেছেন পুরুষ এবং নারী এই দুইটা শ্রেণী পয়দা করে পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছেন আর এই সম্পর্কের মাধ্যমেই এই পৃথিবীতে মানব সৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত আছে এবং থাকবে যতদিন আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ সুবাহ এই মানব সৃষ্টির জন্য নারী পুরুষের পরস্পরের সম্পর্কের জন্য একটা সুস্পষ্ট বিধি নিষেধ আরোপ করেছেন যেই বিধি নিষেধগুলো অন্য কোনো পশু পাখির বেলায় আরোপ করা হয়নি তারাও আল্লাহ দেওয়া একটা নিয়ম মেনে চলে সমগ্র সৃষ্টিকুল তাদের প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে পৃথক পৃথক শরীয়ত আছে যাকে যে বিধান আল্লাহ দিয়েছেন যে উদ্দেশ্যে পয়দা করেছেন সেই উদ্দেশ্য সম্পাদনে তারা সবসময় ব্যস্ত আছে আল্লাহর হুকুমের অবাধ্য তারা হয় না মানুষকে আল্লাহ সুবাহানাহু এই বিষয়ে একটি সুস্পষ্ট বিধান দিয়েছেন যা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের মাধ্যমে বাস্তবে দৃষ্টান্ত সহকারে মানব জাতির সামনে উপস্থাপন করেছেন আল্লাহ সুবাহ যেই বিধানটা দিয়েছেন সেই বিধানটি হল কোরআন মজিদেই আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন আল্লাহ যদি তোমরা এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না বলে আশঙ্কা করো মেয়েদের ছাড়া অন্য যে মহিলাগুলো রয়েছে নারী রয়েছে তাদের মধ্য থেকে যাদেরকে তোমার পছন্দ হয় তাদেরকে তোমরা বিয়ে করো দুইজন তিনজন চারজনকে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান যদি দুই তিন বা চার জনের মধ্যে যদি তোমরা সমতা বিধান করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে একজনকেই আও মা মালাকাত আইমানুকুম অথবা তোমাদের অধিকারভুক্ত যে নারীগণ তাদেরকে দায়ালিকা আদনা আল্লাহ তাউলু এটা অধিকতর নিরাপদ কোনো একদিকে ঝুঁকে পড়ার বিষয়ে আল্লাহ সুবাহ এই আয়াতটি নাজিল করেছেন এতিম বালিকাদের প্রসঙ্গে হজরতে উরুবা ইবনে জুবাইর হজরত আয়সা রাজু আল্লাহ তানাহার কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন যে খালা এই আয়াতটি কোন প্রসঙ্গে নাজিল করা হয়েছে তখন আয়সা জবাব দিলেন যে ওই এতিম বালিকাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে যে কোনো অভিভাবকের অধীনে এতিম বালিকা আছে সে ওই বালিকার দন সম্পদ এবং সৌন্দর্যের কারণে তার প্রতি সে আকৃষ্ট এজন্য সে তাকে বিয়ে করে নেয় কিন্তু এই সমপর্যায়ের একটা অন্য কোনো মেয়েকে বিয়ে করলে যেই পরিমাণ মোহরানা সে দিত সেই পরিমাণ মোহরানা দেয় না তার প্রতি সে এখানে অবিচার করে কি কারণে সে এফিম হওয়ার কারণে তার অভিভাবক না থাকার সুযোগে তার প্রতি সে অবিচার করে যদি এই মেয়েটাকে অন্য কোথাও বিয়ে দেয় তাহলে ওই এটিম বালিকা তার সম্পদ নিয়ে তার ওই স্বামীর ঘরে চলে যাবে তাহলে এই অভিভাবক ওই সম্পদ তার থেকে হাঁটছে বঞ্চিত হয়ে যাবে এই জন্য ওই সম্পদের লোভে লুবে জেনটেন একটা মোহরানা দিয়ে ওই মেয়েটাকে সে বিয়ে করে নিত আল্লাহ সুবাহ এই বিষয়ে নাজিল করেছেন যদি কোনো অভিভাবকের অধীনে কোনো এটিম মেয়ে থাকে আর সে যদি ওই এতিম মেয়ের পরিপূর্ণ হক দিতে পারবে না বলে আশঙ্কা করে তাকে পরিপূর্ণ অন্য যে কোনো স্বাধীন নারীকে বিয়ে করলে যেই পরিমাণে মহারানা দেওয়ার কথা সে ওই পরিমাণ মহারানা দেবে না অথবা স্বাধীন একজন স্ত্রীর সাথে যেই ধরনের হক আদায় করে সে তার সম্পর্ক রাখবে যদি ওই মেয়ের সাথে ওই ধরনের তার স্ত্রীর পূর্ণ হক দিতে পারবে না বলে আশঙ্কা করে তাহলে সেই জন্য ওই এতিম মেয়েকে আর বিয়ে না করে তার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে যদি ওই এতিম বালিকা তার উপযুক্ত মহারানা দেয় আর তার স্ত্রীর পূর্ণ হক আদায় করে তাহলে এটা নিষেধাজ্ঞা নয় কিন্তু যদি সে ওই এতিম বালিকার প্রতি তার এই আশঙ্কা থাকে সে এতিম হওয়ার কারণে তার যেহেতু কোনো অভিভাবক আর নাই সে নিজের অভিভাবক এই জন্য তার উপর সকল কর্তৃত্ব থাক সেই কর্তৃত্ব খাটানোর কারণে যদি দেখে যে ওই মেয়ের প্রতি সে ইনসাফ করতে পারবে না সুবিচার করতে পারবে না এমন ভয় যদি তার থাকে তাহলে ওই মেয়েকে আর বিয়ে করবে না বরং এই মেয়ে ছাড়া এটি মেয়ে ছাড়া অপরাপর যে মুমিনা নারীগণ রয়েছেন সেই নারীদের মধ্য থেকে যাদেরকে তার পছন্দ হয় সাংখ্য মা তোয়াবালাকুম যাদেরকে তোমার পছন্দ হয় মিনার নিসা নারীদের মধ্য থেকে তাকে বিয়ে করো দুইজন তিনজন চারজন আদেশ শুরু করেছেন দুই থেকে এক থেকে আদেশ করা হয়নি বরং অনকন্ডিশন একজনের কথা বলা হয়েছে ফাইন খিফতুম আল্লাহ তাওয়া দিলু যদি তোমরা একাধিক স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে পারবে না এখানে সুবিচারের কথা বলা হয়নি কিন্তু আবার আপনি খেয়াল রাখবেন সেখানে বলা হয়েছে আল্লাহ তুকসিতু তাদের একসাথ হলো কি বিচার দাড়িপাল্লার মানদণ্ড সেই মানদণ্ডের ভিত্তিতে এখানে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে আর এখানে বলা হয়েছে আদন সমতা যদি একাধিক স্ত্রীর মধ্যে সমতা বিধান করতে পারবে না বলে আশঙ্কা করো তাহলে একজনকে বিয়ে করো যদি কোনো পুরুষ এই আশঙ্কা করে সে একাধিক বিয়ে করলে তার কোনো এক স্ত্রী বঞ্চিত হবে সে কোনো একজনের দিকে ঝুঁকে পড়ে যাবে তার মধ্যে যদি এমন দুর্বলতা থাকে সে আশঙ্কা করে সে দ্বিতীয় বিয়ে করবে না একটাতেই সন্তুষ্ট থাকবে তার মধ্যে পরস্পরের মধ্যে সমতা বিধান করাটা কি সমতা বিধানটা হল তার সাধ্যে যেটা কুলায় সেটা হল স্ত্রীদের সাথে সময় দেওয়া তাদের প্রয়োজন পূরণ করা তাদের পানাহারের ব্যবস্থা করা বাসস্থানের ব্যবস্থা করা বিছানার ব্যবস্থা করা তার খাবার দাবার সহ পোশাক পরিচ্ছদ চিকিৎসা এই মৌলিক সকল বিষয় এই সকল বিষয়ে দেশ কম করতে পারবে না কিন্তু কোন স্ত্রীর প্রতি তার ভালোবাসা এটা সমান নাও হতে পারে কারো প্রতি বেশি কারো প্রতি কম এটা হতে পারে কারণ অন্তরের সেই আকর্ষণ এটা মানুষের নিয়ন্ত্রণে নাই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম ওনার স্ত্রীদের মধ্যে যখন সর্বশেষ নয় জন ছিলেন একই সময়ে নয় জন ছিলেন সেই সময়ে তিনি নয় জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহাকে এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমি আমার স্ত্রীদের মধ্যে ভালোবাসার ক্ষেত্রে আমি সমতা করতে পারিনি এই বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে যে বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে সে বিষয়ে আমাকে পাকড়াও করো না একাধিক স্ত্রী হলে ভালোবাসা বেক্ষম হতে পারে কিন্তু তাদের প্রয়োজন পোশাক পরিচ্ছদ পানাহার বাসস্থান সহ তাদের আচার ব্যবহার তার সাথে কথা বলা তার সাথে সময় দেওয়া এগুলোতে বেশ কম করা যাবে না এই সমতাটা বিধান করতে হবে একজন স্ত্রীর কাছে গেলে সে গুমরামুখ হয়ে বসে থাকে আরেকজনের কাছে খুব হাসি তামাশা করে এটা করা যাবে না তার মন চাইলেও একজন স্ত্রীর প্রতি তার ভালোবাসা ওই পর্যায়ে না থাকলেও সে ওই স্ত্রীর সাথে হাসি খুশির সাথে কথা বলতে হবে যদি মনে করে ওটা পারবে না তাহলে সে এক বিয়েতেই সন্তুষ্ট থাকবে আর যদি তার মধ্যে এই সংখ্যা না থাকে তাহলে তার প্রয়োজন হলে সে দুই তিন চারজনকে বিয়ে করবে বিয়ের ক্ষেত্রে মানুষ কোন জিনিসটাকে প্রাধান্য দিবে তার প্রাধান্য দিবে দিনের দিকটাকে বিজাতি দিন তুমি দিনটাকে প্রাধান্য দাও তাহলে সব সময় তোমার হাত বরকতময় থাকবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন দুনিয়ার সম্পদের পূজারীরা ধ্বংস হয়ে গেল সাহাবরা বললেন এই সম্পদের অন্বেষণকারীরা যদি ধ্বংস হয়ে যায় তোমরা কোন সম্পদ চাইব তিনি বললেন তোমরা আল্লাহর কাছে চাইবে লিসানান জাকিরা কলবাং শাকিরা ও ইমরাতান সালিহা তোমরা দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সম্পদ চাইবে সেটা হল জিকিরকারী জিহবা কৃতজ্ঞ অন্তর আর নেক স্ত্রী দুনিয়ায় সম্পদ নেক স্ত্রীকে আল্লাহ সম্পদ রাখুন সম্পদ বলেছেন তিনি আরো বলেছেন আব্দুনিয়া কুল্লুহু মাতাউন দুনিয়া ইমরাতুন সালিহা সমগ্র দুনিয়াটাই হল সম্পদ বুগের সামগ্রী আর সবচেয়ে উত্তম সম্পদ হল নেকা স্ত্রী মানুষ যখন তার জীবনের এই একটা অধ্যায় একটা বিষয় এটা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং জীবনের বিশাল অংশ জুড়ে এই সম্পর্কটা জড়িত স্বামী এবং স্ত্রীর পরস্পরের সম্পর্ক এর মাধ্যমে আল্লাহর এই জমিনে ইসলামী রাষ্ট্রের একটা ইউনিট প্রতিষ্ঠিত হয় সেই স্বামী স্ত্রীর মাধ্যমে তারা দুইজন যখন দিনই জীবন যাপন করে এই দুইজন যখন সহি আকিদার উপর প্রতিষ্ঠিত থাকে দিনের সহি আমলের উপর প্রতিষ্ঠিত থাকে তাদের দ্বারা আশপাশে সম্পর্কিত আত্মীয় স্বজন প্রতিবেশীগণ প্রভাবিত হয় তাদের উপর দাওয়াতের প্রভাব পড়বে তাদের আমলের প্রভাব পড়বে সাথে সাথে তাদের থেকে যে সন্তান আসবে তারাও ওই সহি আকিদা এবং সহি আমলের মাধ্যমে তাদেরকে গড়ে তুলবে এইভাবেই ইসলামী রাষ্ট্রের আদর্শ নাগরিক এরা হবে যদি এখানে স্বামী স্ত্রীর মধ্যে সে আকিদার যদি মিল না থাকে আমলের যদি মিল না থাকে সন্তান কোনদিনই সে আদর্শ ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না এই জন্য প্রত্যেক পুরুষের যেমন দায়িত্ব তার স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে সে দিনদার পরহেজগার মোত্তাকি স্ত্রীকে সে বাছাই করবে মানুষ সাধারণত যে বিষয়টাকে প্রাধান্য দেয় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন অনেকে বলেন রাসুল তো বলেছেন কিন্তু রাসুল এটা প্রাধান্য দেওয়ার কথা বলেননি বলছেন মানুষ সাধারণত প্রাধান্য দেয় তার বংশমর্যাদা ওই মেয়ের রূপ সৌন্দর্য তার বন সম্পদ এটাকে মানুষ সাধারণত প্রধান প্রাধান্য দেয় কিন্তু তার প্রাধান্য দেওয়াটা উচিত হল তার দিনটাকে দিনের সাথে যদি ওইগুলো থাকে তাহলে এটা তার প্লাস পয়েন্ট যদি কারো কোনো খুবই সুন্দর স্ত্রী তার মধ্যে যদি দিন না থাকে এক সময় ওই স্বামী বাস্তব জীবনে সে বুঝতে পারবে সে যদি দিনদার হয় সে বুঝতে পারবে এত সুন্দরী রূপসী স্ত্রী নিয়ে সে হয়তো কোন একটা নরকে বাস করে তার গড়টা একটা অগ্নিকুণ্ড হবে অশান্তির একটা জায়গা হবে সবসময় অশান্তির আগুন সেখানে জ্বলবে সেখানে প্রেম ভালোবাসা থাকবে না সেখানে স্বামী স্ত্রীর মধ্যে সে একে অন্যের প্রতি যে আস্থা সহানুভূতি হৃদ্যতা ওটা থাকবে না কিন্তু একজন স্ত্রী হয়তো দেখতে এত সুন্দর নয় কিন্তু তার মধ্যে দিন আছে সে স্বামীর অত্যধিক আনুগত্যশীলা সে অত্যধিক বিশ্বস্ত স্বামীর প্রতি সহানুভূতিশীল তার এই বিশেষ বিশেষ কিছু গুণের কারণে স্বামীর কাছে সেই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে মর্যাদা পাবে এবং স্বামী সেখানে অত্যধিক শান্তি পাবে সে প্রশান্তি পাবে তার গোটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক মূলত একটা জান্নাতি সম্পর্ক দুনিয়ায় মানুষ জান্নাতের একটা প্রশান্তি লাভ করে মানুষ যখন তার চয়েস করতে ভুল করে টার্গেট ঠিক করতে ভুল করে তখন সে সেই ভুল পদক্ষেপের কারণে সে নিজের অশান্তির ক্ষেত্রটা নিজেই তৈরি করে নেয় এই জন্য সেই টার্গেট ঠিক করার জন্য পছন্দের বেলায় দিনটাকে প্রাধান্য দেওয়া দরকার দেখতে সুন্দর না হলেও আল্লাহ তার মধ্যে হতে এমন গুণাবলী রেখে দিয়েছেন যা তার স্বামীকে সন্তুষ্ট করে দেবে এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে বিবাহের ক্ষেত্রে এটা বাস্তব একটা এক্সাম্পল ডেকেছেন সেটা আমাদের একটু চিন্তা করা দরকার তিনি যখন ২৫ বছর বয়সের যুবক অবিবাহিত যুবক তখন তিনি বিয়ে করেছিলেন চল্লিশ বছর বয়সের বিধবা হজরতে খাদিজা রাজু আল্লাহ তালানহাকে যাকে জান্নাতে মতির প্রাসাদের সুসংবাদ দেওয়া হয়েছে যেই খাদিজার পূর্বে আরো চারটি বিয়ে হয়েছিল এটা পঞ্চম বিয়ে এখানে আমাদের জন্য একটা বড় শিক্ষা হলো যে আমাদের এই সমাজে নারীরা যদি বিধবা হয় তালাক প্রাপ্ত হয় সন্তান আদি থাকে আর বয়স কিছু হয়ে গেলে তখন আর বিয়ের চিন্তা পরিবারের পক্ষ থেকে করা হয় না অনেক মেয়ে হয়তো তার প্রয়োজন ফিল করে কিন্তু সামাজিক চাপে সে লজ্জায় আর তার সেই প্রয়োজনটা বলতে পারে না সে মানসিক যাতনায় জীবন কাটায় এই মেয়েগুলোকে এইভাবে বিয়ে ছাড়াই রেখে দেওয়া হয় এটা বড় কারণ হল এই দেশের মধ্যে হিন্দু সংস্কৃতির প্রভাব হিন্দুরা নারীর একটি বিয়েতেই তারা সীমাবদ্ধ রাখতে চেয়েছে এটা পূর্বে তাদের ধর্মের একটা মূল নীতি ছিল পুরুষেরাও একাধিক বিয়ে করত না তাদের জীবনে একটি বিয়েই ছিল যদিও তাদের ধর্মে পুরুষেরা অন্য অসংখ্য নারীর সান্নিধ্য নিতে নারীরা অন্য পুরুষের সান্নিধ্য লাভ করতে কোনো বিধিনিষেধ নেই আজও তাদের ধর্মে এই বিধিনিষেধ নেই এমনকি শুনলে অনেকের কাছে একটা অবাক মনে হবে বয়স্ক নারী পুরুষ তাদের ছেলে মেয়ে ছেলে মেয়েদের বিয়ে দিয়েছে পরস্পরে বিয়াই বেআইন হয়েছে সেই বেআইন বেআইয়ের সাথে ঘুমাবে তার স্বামীটাকে আপত্তিকর মনে করে না এবং তার ওই ছেলে বিয়ে করানোর সময় দেখে ওই মেয়ের মা যুবতী কিনা সুন্দরী কিনা ওইদিকে খেয়াল রাখে এই হিন্দু ধর্মে এই মানসিকতাটা এখনো বিদ্যমান এবং এই প্র্যাকটিস তাদের মধ্যে আছে এটা বিধি নিষেধ নাই অথচ তারা এক বিয়েতে তাদের ধর্মে তারা একেবারে বাধ্য হয়ে আছে কিন্তু বাস্তব এটাতে সমস্যা তো নাই কারণ অসংখ্য নারীর সান্নিধ্য লাভ করতে তাদের বিধি নিষেধ নাই এই কারণে কিন্তু ইসলাম নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে সম্পর্ক রাখাটাকে সম্পূর্ণ কবিরা গুণা হিসাবে সাব্যস্ত করেছে এমনকি অন্য নারীর দিকে দৃষ্টি দেওয়াটাকেও ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে পুরুষদেরকে এমনভাবে সংরক্ষিত করেছে অনুরূপভাবে নারীদেরকেও এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বাস্তব জীবন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হবে আজকের পাশ্চাত্য সেই লেখক দার্শনিকরা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সম্পর্কে মাঝে মধ্যে যে উক্তিগুলো করে সেইগুলো কত ভ্রান্ত তিনি ওনার জীবনের গুরুত্বপূর্ণ সময় একমাত্র স্ত্রী হজরত খাদিজা রাজি আল্লাহ তানানহাকে নিয়ে অতিবাহিত করেছেন পঁচিশ বছরে বিয়ে করলেন চল্লিশ বছরে নবতী লাভ করলেন এই পনেরো বছর নবতীর পরে আরো ওনার এগারোটি বছর এইভাবে অতিবাহিত হয়েছে আর বিয়ে করেননি এরপর যদি আমরা দেখি খাদিজার ইন্তেকালের পর তিনি বিয়ে করেছিলেন হজরতে সাউদা তিনি আরেক বয়স্কা নারী ছিলেন এরপর হজরতে আয়সাকে বিয়ে করলেন যেই সময় তার বয়স ছিল মাত্র ছয় বছর ছয় বছর বয়সের সময় বিয়ে করলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন আয়সাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু বকর রাজি আল্লাহ আনহু তখন বললেন আপনি তো আমার ভাই এর দ্বারা বুঝাচ্ছেন যে আপনি আমার ভাই আমার মেয়ে বিয়ে করবেন কেমন করে তখন তিনি বললেন তুমি আমার দিনী ভাই আয়সা আমার জন্য হালাল এরপর আয়সাকে বিয়ে করলেন আবু বকরের বাড়িতে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম সকাল বা সন্ধ্যায় একবার যেতেন আয়সাকে দেখে আসার জন্য যখন আয়সা রাজি আল্লাহ তালানহা মদিনায় হিজরত করে আসলেন হিজরতের পর কুবা পল্লীতে আবু বকর রাজি আল্লাহু আনহু সেখানে ওনার বাড়ি করলেন সেখানেও রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এইভাবেই সকাল বা সন্ধ্যায় গিয়ে দেখে আসতেন নয় বছর বয়সে যখন আয়সা উপনীত হন তখন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের বয়স চুয়ান্ন আয়সা রাজি আল্লাহ তালানহা বলেন যে আমি একদিন আমার বান্ধবীদেরকে নিয়ে আমি দুলনায় দুল খেলছিলাম এমন সময় আমার মা উম্মে রুমান জুড়ে আমাকে ডাকতে থাকলেন নাম ধরে আমি দৌড়ে ওনার কাছে গেলাম তিনি হাতে ধরে আমাকে নিয়ে গেলেন দরজায় দাঁড়িয়ে পানি দিয়ে আমার হাত মুখ ধুয়ে দিলেন এরপর একটি ঘরে ঢুকিয়ে দিলেন সেখানে আনসার রমণীগণ বসা ছিল আমাকে দেখেই তারা আমার জন্য দোয়া করতে থাকলো কল্যাণময় হোক বরকতময় হোক তিনি বলেন আমি বুঝতে পারলাম না কেন এখন তারা আমার জন্য দোয়া করছে এরপর তারা আমাকে বধুবেশে সাজাতে থাকল তখন আমি বুঝতে পারিনি তারা কেন এমনটি করছে দুপুর বেলায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাদের বাড়িতে আসলেন যা ইতিপূর্বে কখনো এই সময় তিনি আসেন না তখন আমি বুঝতে পারলাম তারা কেন এইগুলো করেছে এরপর এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যেই গড়ে অবস্থান করলেন সেই গড়ে আমার মা উম্মে রুমান আমাকে বাসর যাপনের জন্য দিয়ে আসলেন সেই দিন থেকেই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সাথে আমার দাম্পত্য জীবন শুরু হয় যদি আমরা একটু চিন্তা করি নয় বয়সের আয়েশা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বয়স চুয়ান্ন আবার প্রথম বিয়ে যদি দেখি বিধবা খাদিজার বয়স চল্লিশ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বয়স থেকে মাত্র পঁচিশ বয়সের একটা বড় ব্যবধান আমি এই কথাটা এই জন্য বলছি যে আজকে মুসলমানদের আকিদা এদেশের মুসলমানদের আকিদা যদি আজকে পঁচিশ বছর বয়সের কোনো যুবক চল্লিশ বছরের কোনো বিধবা রমণীকে বিয়ে করে এই মুসলমানরা সমালোচনা করবে সে তার মার বয়সের একটা মেয়েকে বিয়ে করেছে অথবা যদি এই চুয়ান তিপ্পান্ন বছর একান্ন বছর বয়সী হোক প্রথম ছয় বছরের সময় যখন বিয়ে করলেন একান্ন বছর বয়সের কোন লোক যদি ছয় বছরের কোন বালিকাকে বিয়ে করে তাহলে কি বলবে সে তার নাতিনের বয়সের একটি মেয়েকে বিয়ে করেছে এই ধরনের সমালোচনা করবে এই সমালোচনা যারা করবে এই সমালোচনার সাথে সাথে তার ইমান শেষ হয়ে যাবে কারণ সে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের আমলকে অপছন্দ করেছে সেই রাসুদুল্লাহ সাল্লু আলাইসালামের আমলকে তার পছন্দ হয়নি এটা এই কারণে এই সমাজে তার যে একটা চিন্তাধারা গড়ে উঠেছে এটা কুফরি চিন্তাধারা এদেশের সমাজে একটা কুফুরি চিন্তাধারা গড়ে উঠেছে আর এটার প্রভাব তাদের মধ্যে এটা আছে কিন্তু যদি একটা একটু চিন্তা করত এটা তো রাসুল্লাহ সাল্লু আলাইসালাম এভাবে করেছেন মানুষ ব্যাপকভাবে এই বয়সের তারতম্যটাকে গুরুত্ব দিয়ে এটা আলোচনা করে সমালোচনা করে আর এই ধরনের কোনো ঘটনা ঘটে গেলে দেখবেন পত্রিকার পাতায় একটা শিরোনাম হয়ে যায় বিভিন্ন মিডিয়ার মিডিয়ার একটা লেখার বিষয় হয়ে যায় এই বয়সের যদি বেশি বয়সের পুরুষ কম বয়সের নারী বিয়ে করে আবার বেশি বয়সের নারীকে যদি কম বয়সের পুরুষ বিয়ে করে কারণ এই সমাজ যেন এটাকে অসম্ভব মনে করে এটা স্বাভাবিক মনে করে না অথচ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সুন্নার মধ্যে যে শিক্ষা নিহিত আমরা যদি একটু চিন্তা করি প্রতিটি নারী পুরুষের যাদের সন্তান আদি আছে যাদের সন্তান নেই তাদের কথা আমি আলাদা বললাম সন্তান আদি আছে ছেলে আছে মেয়ে আছে মেয়ে যখন প্রাপ্ত বয়স্কা হয় তাকে বিয়ে দেওয়া হয় সে তার স্বামীর বাড়িতে চলে যায় ছেলে যখন বয়স হয় তখন তাকে বিয়ে দেওয়া হয় সে বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে সংসার জীবন শুরু করে তার সন্তানাদি হয় তাদেরকে নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যান সেই সময় সন্তানাদি যতই পিতামাত তার ভক্ত হোক না কেন এক পর্যায়ে সে বার্ডেন মনে করে এই বৃদ্ধ পিতামাতাকে তার জন্য একটা বোঝা মনে করে এমনকি সেই পিতামাতার খেদমত সেই নিজের সন্তানাদিও অনেক ক্ষেত্রেই করতে পারে না এমন খেদমত প্রয়োজন যেই খেদমত হয়তো তার ছেলে বা মেয়ে করতে পারে না করা সম্ভব নয় এমন পর্যায়ে সে অক্ষম হয়ে গেল সে বিছানায় পেশাব পায়খানা করে তখন তার এই এই পর্যায়ে কে তার সেবা শুশ্রূষা করবে তার ছেলে মেয়ে তাদের পক্ষে জন্য এটা তখন অসম্ভব হয়ে দাঁড়ায় এই কঠিন অবস্থায় স্বামী বা স্ত্রী সে যত বিদ্রোহী হয়ে যাক অকর্মণ্য হয়ে যাক যত বুঝা হয়ে যাক স্ত্রীর কাছে স্বামী আর স্বামীর কাছে স্ত্রী কোন সময়ই বোঝা হয় না একেবারে অক্ষম অবস্থায় চলে গেলে স্বামী স্ত্রী পরস্পরের উপর আরো বেশি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যায় অক্ষম হয়ে গেলে একে অন্যের প্রতি নির্ভরশীলতা বেড়ে যায় এখন যদি দেখা যায় একজন পুরুষ তার বয়স এখন ষাট তার স্ত্রীর বয়স আশি বা পঁচাশি এমন যদি হয় তাহলে ওই পুরুষ তার স্ত্রীর সম্পূর্ণ সেবা করতে পারবে তার সম্পূর্ণ সেবা সে করতে পারবে সেবা করে স্ত্রী যদি মারা যায় তাকে গুসল দেবে তার কাপন পরাবে তার দাফনের ব্যবস্থা করবে সব কিছু সে নিজে করতে পারে আবার যদি দেখা যায় একজন পুরুষ হয়তো একজনের সত্তর আশি বছর বয়সে নব্বই বছর বয়সে পৌঁছে গেছে তার স্ত্রী দেখা যায় হয়তো চল্লিশ বা পঞ্চাশ বছরের মধ্যে সক্ষম তখন তার স্ত্রী তার পূর্ণ খেদমত করতে পারে এই বয়দনের বয়সের ব্যবধান একটা পুরুষ যদি দুইটি বিয়ে করে একজন স্ত্রী হলো তার বয়সের চেয়ে আরো পনেরো বিশ বছরের বড় আরেকজন হতে পারে তার চেয়ে আরো পনেরো বিশ বছরের কমের এমন যদি হয় তাহলে এই ভারসাম্যটা কিভাবে হয়ে যায় এই খেদমতের ভারসাম্যটা পূর্ণ হয় রাসুল্লাহ সাল্লু সাল্লামের এই সুন্নার মধ্যে এটা বাস্তব একেবারে আমরা দেখতে পাই যে কারণে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন অসুস্থ হলেন জীবনের শেষ দিকে তখন তিনি বারবার উচ্চারণ করছিলেন আজকে জানি আমি কার পালা আমি কার কাছে থাকব স্ত্রীদের কাছে তিনি পালাক্রমে থাকতেন ওনার আগ্রহটা ছিল শেষ পর্যন্ত যেন আমি আয়সার কাছে থাকতে পারি অন্য স্ত্রীগণ বুঝতে পারলেন রাসুল কেন এই প্রশ্ন করছেন তারা বুঝতে পারলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম চাচ্ছেন হয়তো আয়সার কাছে থাকার জন্য এই জন্য অপর স্ত্রীগণ তাদের অধিকার তারা ছেড়ে দিলেন রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামকে অনুমতি দিয়ে দিলেন আয়সার কাছে থাকার জন্য রাসুল্লাহ সাল্লাম খুশি হয়ে গেলেন আর আয়সার কাছে থাকার কারণে তিনি শেষ মুহূর্তে এমন খেদমত তিনি পেলেন যে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন এমন সময় এমন অবস্থায় আয়সা বলছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের গাল আমার গালের সাথে মিশানো ছিল অপর হাদিস আছে রাসুলের মাথা আমার বুকের উপর ছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এত ঘনিষ্ঠ ভাবে আয়সা কাছে থেকে ওনার শেষ মুহূর্তেও সেবা করতে পেরেছিলেন এই বয়সের এই কথাটা আমাদের চিন্তা করা দরকার রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এটা করেছিলেন এটা কম্পালসারি নয় তিনি তা নির্দেশ করে যাননি বলে যাননি যেটা করতে হবে বরং এর বিপরীত ওনার কথাও আছে যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন যুবতী মেয়েদেরকে বিয়ে করার জন্য যেমন হজরতে যাদের রাজি আল্লাহ তালান কোন একটা অভিযান থেকে যখন ফিরছিলেন মদিনার নিকটবর্তী এসে উনার উটটাকে তিনি দ্রুত হাঁকাচ্ছিলেন তার অবস্থা দেখে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম একটু উপলব্ধি করলেন তিনি তার পাশাপাশি পেরালাল উনার নিজের উঠটাকে নিয়ে আসলেন এসে জিজ্ঞাসা করলেন কি যাবের তোমার এত তারা কিসের তুমি বিয়ে করেছো নাকি তখন তিনি বললেন জি আমি বিয়ে করেছি জিজ্ঞাসা করলেন কুমারী মেয়ে বিয়ে করেছো না বিধবা মেয়ে বিয়ে করেছো তিনি বললেন যে না বিধবা মেয়ে বিয়ে করেছি তখন তিনি বললেন কেন তুমি কুমারী মেয়ে বিয়ে করলে না সে তোমার সাথে খেলা করতো তুমি তার সাথে খেলা করতে তখন জাবের বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনি তো জানেন আমার পিতা আবদুল্লাহ উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন আর তিনি সাতটি বা নয়টি বোন আমার রেখে গেছেন এই ছোট ছোট বোনগুলো আছে আমি চাইনি তাদের সমবয়সের একটা মেয়েকে আনতে আমি চেয়েছি এমন একজন মহিলাকে বিয়ে করে আনতে যে তাদের মাতার চুলগুলো আছড়িয়ে দিবে তাদেরকে আদব কায়দার শিক্ষা দিবে তাদের দেখাশোনা করবে তখন তিনি বলেন তাহলে তুমি উত্তম কাজই করেছ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই দুবয় অপশনটা রেখেছেন কিন্তু মূল কথা যেটি আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যুবকদের বিয়ে করার ব্যাপার রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম উদ্বুদ্ধ যে করেছেন বিয়ের ক্ষেত্রে যারা বিলম্ব করেন আমি তাদের উদ্দেশ্যে আমি বলি যে আল্লাহ এক নিয়ামত দিয়েছেন মানুষের এই যৌবন নারীর হোক পুরুষের হোক এটা আল্লাহর নিয়ামত সে আল্লাহর নিয়ামত যদি তার বিয়ের বয়স হওয়ার পর তার বিয়ে না হয় আল্লাহর এই নিয়ামত এর না হয় মানব সভ্যতাকে এই নিয়ামত থেকে বঞ্চিত করা হয় এটা যেমন একটি বিষয় অপর একটা বিষয় যে পুরুষেরা একটি মাত্র বিয়ে করেন নিজের বয়সের চেয়ে সাধারণত দশ পনেরো বিশ বছর কমের মেয়ে কি বিয়ে করেন দেখা যায় একজন পুরুষের বা সমবয়সেরই কোনো মেয়েকে বিয়ে করলেন একজন নারীর তার প্রজনন ক্ষমতা পঞ্চাশ সাধারণত পঞ্চাশের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু একজন পুরুষের সত্তর থেকে আশি বছর বয়স পর্যন্ত তার প্রজনন ক্ষমতা থাকে তখন এই পুরুষটাকে যদি আর সে বিয়ে না করে তাহলে আল্লাহর এই নিয়ামত থেকে মানব সভ্যতাকে কেন বঞ্চিত করা হল যেই বিষয়টি ফিজিদালিল কোরআনের মধ্যে নিয়ে আসা হয়েছে ফিজিদালিল কোরআনের মধ্যে এই বিষয়টি ব্যাপক বিশ্লেষণ করা হয়েছে আল্লাহ সুবাহ যেই বিষয়টি কোরআন মজিদে স্পষ্টভাবে বিধান দিয়েছেন অনেকে মনে করেন যে আদলের ব্যাপারটা সমতা এটা কিন্তু সুবিচার নয় দুইটা কথার মধ্যে প্রপাত আছে এই সমতার ব্যাপারটা অনেকে মনে করেন যে এটা তো মানুষের পক্ষে সম্ভব না সেহেতু আটা দ্বিতীয় এই প্রয়োজনই নাই অনেকে মনে করেন যেহেতু এটা মানুষ করতে পারবে না সেহেতু প্রকারান্তরে আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন কিন্তু কোরআনের আয়াতের এটা ভুল অর্থ করা হচ্ছে যদি আল্লাহ চাইতেন যে এটা মানুষ এটা করতে পারবে না তাহলে আল্লাহ এই একাধিক বিয়ের অনুমতিই দিতেন না আল্লাহর কাছ থেকে এই অনুমতি দেওয়া হতো না বরং আল্লাহ সুবাহ সে আদলটা কি আদলের একটা সঙ্গে আল্লাহ নিজে দিয়েছেন ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها কাল মোহাল্লাপা আল্লাহ বলে দিয়েছেন এই মানদণ্ড তোমরা মনে প্রাণে চাইলেও তোমাদের স্ত্রীদের মধ্যে কখনো সমতা বিধান করতে পারবে না আল্লাহ বলছেন যে তোমরা পারবে না মনে প্রাণে কলাও হারাত তুম তোমরা চাইলেও পারবে না তাহলে আল্লাহ আদলের কথা কেন বললেন সে আদলের কথাটা আল্লাহ বলছেন আদলের সংজ্ঞাটা দিচ্ছেন ফালা তামিলু কুল্লাল মাইলি আল্লাহ বলে দিচ্ছেন তুমি একজন স্ত্রীর প্রতি এমন ভাবে ঝুঁকে যাবে না একজন স্ত্রীর ভাবে এমন ভাবে ঝুঁকবে না যেন অপর স্ত্রী সে বিয়ের রশিতে জুলে আছে একজনের প্রতি এমন ভাবে ঝুঁকে গেলে আরেকজনের খবরই নাই তাকে লটকিয়ে রেখে দিলে বোঝা গেল সে বিবাহের রশিতে শুধুমাত্র জুলে আছে স্ত্রীর কোন হক সে পাচ্ছে না এমনটি করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন সেটাই আদলের কথা বলছেন এটি হল আদলের সংজ্ঞা একজন মানুষ তার সাধ্যে যতটুকু কুলায় তার স্ত্রীদের মধ্যে সমতা বিধানের সে সাধ্যের অনুযায়ী সে সমতা বিধান করে যাবে সাধ্যের বাইরে আল্লাহ তার উপর এই বোঝা চাপিয়ে দেন নাই যে জিনিসটা সে পারবে না সেই বিষয়ে আল্লাহ তাকে প্রশ্ন করেননি যদি এখানে সুবিচারের কথা বলা হতো তাহলে সেটা একটা মানদণ্ড হয়ে যেত চুল পরিমাণ বেশ কম করা আর যেত না কিন্তু এখানে বেশ কম হতে পারে কিন্তু বেশ কমটা এমন হওয়া যাবে না যে একজন কি নেই পড়ে আছে আরেকজনের খবরই নাই এমন করা যাবে না এরপর সমাজের মধ্যে নারী জাতির মধ্যে একটা সমস্যা আছে তারা প্রত্যেকেই স্বামীর একমাত্র স্ত্রী হতে চায় তার এখানে কোনো পার্টনার সে সহ্য করে না এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন কোন নারী যেন তার বোনের তালাক কামনা করে না তালাক কামনা না করে এই জন্য যে সে যেন তার ভোগের পাত্রটা একাই সে বুক করতে পারে এই উদ্দেশ্যে বরং সে যেন বিয়ে করে বরং সে যেন বিয়ে করে কারণ সে তার ভাগে যতটুকু নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে সে তাই পাবে এই হাদিসটা এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ হাদিস যে অনেক সময় দেখা যায় একজন বিয়ে করতে চায় তখন সে ওই নারী প্রস্তাব দেয় তুমি আর তোমার স্ত্রীকে তালাক দাও আগে স্ত্রীকে তালাক দাও ও তোমার স্ত্রী আছে জানলো হঠাৎ করে তার স্বামী বিয়ে করেছে এখন জিত করে বসে তাকে তুমি তাকে তালাক দাও উভয় দিক থেকে হতে পারে তালাকের দাবি করে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম নিষেধ করে দিয়েছেন কোন নারী কখনো যেন তার স্বামীর কাছে তার বোনের তালাক দাবি না করে কারণ এখানে বোন বলেছেন আমি কিন্তু এই দেশে প্রচলিত সতীন শব্দটার গুর বিরোধী হাদিসে কিন্তু বিভিন্ন জায়গায় বোন বলে আখ্যায়িত করা হয়েছে সেহেতু কোরআন মজিদও পরস্পরের যে সম্পর্কের ক্ষেত্রে ভাই বোন কোরআন মজিদও এই সম্পর্কটা কিন্তু বোনেরই ভাইয়ের পরস্পরের সম্পর্ক এখানে সতীন শব্দটার মধ্যেই একটা বিদ্বেষ বাব লুকানো আছে ওই সব শব্দের মধ্যেই একটা শত্রুতা লুকিয়ে আছে শত্রু মানে শব্দটাই শত্রুতার জন্য ব্যবহৃত হয় মনে বলাই হয় সাধারণত ওইটা সতীন আলা জিদ একে অন্যের প্রতি জিদ করলে একজন সতীন আর একজনের প্রতি জিদ করে এটা বোঝানো হয় কিন্তু এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটা সতীন নয় বোন তার বোন সে তার বোনের তালাক দাবি করবে না সে তালাকা দাবি করে কেন সেই জন্য তার স্বামীর কাছ থেকে যা পাওয়ার এককভাবে যেন সে পায় এখানে যেন কেউ ভাগ না পায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সে যা স্বামীর কাছ থেকে পাওয়ার তার তাকদিরে লেখা আছে সে তাই পাবে এর চেয়ে বেশি পাবে না সে একজন হলেও যা পাবে ওই চার নাম্বার হলেও তাই পাবে আমরা এই কথাটা যে একটু বুঝতে চেষ্টা করি দেখবেন যে কিছু মানুষ আছে বিয়ে করে এক মাস বউ নিয়ে থাকে এরপর চলে যায় অন্যান্য দেশে রোজগারের জন্য এক বছর দুই বছর তিন বছর চার বছর অনেকের চলে যায় স্ত্রীখানে বিবাহের রশিতে ঝুলে থাকে সে মাঝে মাঝে টাকা পাঠায় এতটুকুই স্বামী স্ত্রীর সম্পর্ক তো আর নাই সে তার স্বামীর কতটুকু অংশ পাইল স্বামীর ভালোবাসা সান্নিধ্য সংস্পর্শ সে পাইল না বঞ্চিত মাত্র এক মাস পাইল দেখা যায় দুই বছর আর খবর নাই অথবা দেখেন দেশের ভিতরে আছে দেখা যায় স্ত্রী আছে গ্রামে স্বামী শহরে চাকরি করে ব্যবসা করে অন্য কোনো কাজে ব্যস্ত যে অফিসে চাকরি করে সেখান থেকে ছুটির জন্য বারবার দরখাস্ত দিতে হয় তার আবার বছরে কই দিন আর ছুটি পায় ছুটিটাও তার তার একেবারে নিয়ন্ত্রিত ছুটি সারা বছরে যেতদিনের নির্ধারিত ছুটি এই ছুটিটাই যদি সর্বোচ্চ সে বুক করে বছরে আর কয়দিন ছুটি বুক করতে পারছে না ধরেন সর্বোচ্চ দুই মাসই হলো সারা বছরে না দুই মাস হলো বাকি দশ মাস ওই স্ত্রী তার স্বামী থেকে বঞ্চিত থাকলো এটা সহ্য করতে পারে কিন্তু স্বামী যদি দুইটা বিয়ে করে সে একদিন পর পর পাচ্ছে ওইটা সহ্য করতে পারে না সে একদিন পর পর তার হক সে পাচ্ছে তার অধিকার পাচ্ছে কিন্তু ওটা সহ্য করতে পারে না কিন্তু একসাথে এক মাস পাওয়ার পর দুই বছর নাই দুই মাস পাওয়ার পর মানে দুই মাস পাওয়ার পর নয় এ তো দুই দিন বা তিন দিন পাওয়ার পর এক সপ্তাহ পর হয়তো দুই মাস আর পাচ্ছে না এটা সে মেনে নিতে পারে কিন্তু একদিন পর পর বা দুই দিন পর পর ওইটা মেনে নিতে পারে না এটা তার একটা মানসিক একটা রূপ রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামে এই কথাটাই বলেছেন তার তাকদিরে যতটুকু নির্ধারিত আছে তার স্বামীর কাছ থেকে পাওয়ার সে তাই পাবে যদি একজনের চারজন স্ত্রী হয় তথাপিও তিন দিন পর তো তার রোটেশনটা আসছে তিন দিন পর সে পাচ্ছে কিন্তু ওইখানে তো একবারই সে পাচ্ছে না আবার আর একটা দিক চিন্তা করেন যে আল্লাহ সুবাহ পুরুষদেরকে এই সুযোগ দিলেন কেন এটা এ কারণে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ জানেন পুরুষের সক্ষমতাটা আর নারীর অক্ষমতাটা আল্লাহ জানেন ব্যতিক্রম সেটা ভিন্ন জিনিস জেনারেল বিধানটা হয় জেনারেল অবস্থার উপর আল্লাহ সেই সক্ষমতার উপর ভিত্তি করেই তার এলিমের ভিত্তিতে বিচার করেছেন প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটা নারী ইনভিলিড হয়ে যায় তার স্বামীর সাথে সম্পর্ক রাখতে পারে না সন্তান যখন ধারণ করে তার আগে পরে একটা দীর্ঘ লম্বা সময় সে ইনভিলিড এখন সক্ষম কোন পুরুষ এই দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে না তখন তার জন্য আরেকজন স্ত্রীর প্রয়োজন আল্লাহ সুবাহ কেন এই বিধানটা দিলেন এটা বাস্তব এই সমাজে মানুষ যাতে তার চিন্তা চেতনা আকিদা বিশ্বাসে সকল ক্ষেত্রে সে যেন পবিত্র থাকে একজন মানুষের যদি চারজন স্ত্রী থাকে সক্ষম পুরুষের সে মনের দিক থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে অন্য নারীর দিকে দৃষ্টি দেওয়ার মতো তার ধরনের কোনো সময় তার ইচ্ছাই হবে না তার চারজন স্ত্রী আছে চারজন চার ধরনের বৈশিষ্ট্যের অধিকারী চারজনের গুণাবলী সম্পন্ন চারজন স্ত্রী আছে সে তাদের ভাবনাই যখন তার অন্তরে থাকবে অন্য নারীর কথা চিন্তা করারও তার সুযোগ আসবে না সে মেন্টালি তখন সম্পূর্ণভাবে সে পবিত্র থাকবে আল্লাহ সুবাহ এই বিধান এটা মানুষের পবিত্র জীবন যাপনের জন্য এটা অপরিহার্য কোনো কারণে কারো একজন স্ত্রী এটা কোন সক্ষম পুরুষের স্ত্রী তার প্রয়োজন মাফিক সারা দেওয়ার মতো সামর্থ্য রাখে না কারণ তাদের অক্ষমতা আছে আল্লাহ তাদের মধ্যে সীমাবদ্ধতা রেখে দিয়েছেন এখন একজন পুরুষের ব্যাপারে হাদিসে যতগুলো বিষয় দেখবেন যে কোনো নারী যদি শরীর অজর ব্যতীত স্বামী যখন তাকে বিছানায় ডাকে সে যেতে অস্বীকার করে আর স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয় তখন আল্লাহ আসমানবাসী ফেরেস্তাগণ সকলে তাকে অভিশাপ অভিশাপ দিতে থাকেন লানত করতে থাকেন কেন সে অস্বীকারের কথাটা নারীর কষ্ট থেকে আসতেছে কেন নারীগণই এটা নেগেটিভ তাদের একটা অ্যাটিচিউড আছে নেগেটিভ তাদের মধ্যে যখন তার প্রয়োজন নেই তখন সেখানে সে না সূচক বাক্যটা উচ্চারণ করে সেখানে তার অপরগতা প্রকাশ করে নারীদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে কিন্তু সে ইচ্ছা করলে স্বামীর প্রয়োজনে সারা দিতে পারত কিন্তু তার যেহেতু চাহিদা নাই এই জন্য শুধুমাত্র সারা দিচ্ছে না রাসুল্লাহ সাল্লাম এই কারণে এই কথাটি বলেছেন আল্লাহ এবং ঠাকুর সকলে তার প্রতি অভিশাপ দেন তার পক্ষে সম্ভব ছিল যদি সে স্বামীর ডাকে সারা না দেয় আর এই স্বামী যদি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় সে পাপে লিপ্ত হবে তার স্ত্রী তার স্বামীকে পবিত্রতার মধ্যে রাখতে পারে অপরদিকে একটা কেউ বলতে পারেন কোন পুরুষও তো অক্ষম আছে তার স্ত্রীর প্রয়োজন পূরণ করতে পারে না সেই ক্ষেত্রেও সুন্দর ইসলামের বিধান আছে কোন স্বামী যদি তার স্ত্রীর প্রয়োজন পূরণে অক্ষম হয় সে তার স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে তার সে অধিকার আছে ইমরাতে রেফা তিনি তার স্বামী রেফা যখন তালাক দিলেন পূর্ণ তালাক হয়ে গেল ইদ্যতের পরে বিয়ে করলেন আব্দুর রহমানকে কিন্তু আব্দুর রহমানের কাছে যাওয়ার পর তার কাছ থেকে তিনি কোনো তার চাহিদা পূরণ হল না তিনি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে আসলেন হাদিসের অনেকগুলো বর্ণনা আছে তিনি আসার সময় ছোট্ট একটা রশি অর্নার ভিতর লুকিয়ে এনেছিলেন কোন হাদিসে আছে অর্নার একটা কোনা তিনি পুতলির মতো করে দেখিয়েছেন এসে বলেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমি রেফার স্ত্রী ছিলাম সে যখন আমাকে পূর্ণ তালা দিয়ে দেয় আমি পরে বিয়ে করি আব্দুর রহমানকে কিন্তু তার কাছে যাওয়ার পর এ ছেড়ে আর বেশি কিছু পাইনি অর্থাৎ সে অক্ষম সে আব্দুর রহমান ওনার অপর স্ত্রীর গর্বের দুটি সন্তানকে হাতে ধরে তার প্রতিবেশীদের কাছ থেকে উনি জানতে পারলেন যে তার স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়েছে তখন তিনি ওই অপর স্ত্রীর ঘরের দুইটা সন্তানকে হাতে ধরে নিয়ে আসলেন প্রমাণ দেওয়ার জন্য যে তিনি সক্ষম যখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সামনে তিনি আসলেন রেফাত ইমরাতে রেফাত আগেই তার বক্তব্য রেখে দিয়েছেন তখন তিনি এই ছেলেগুলোকে দেখে জিজ্ঞাসা করলেন এই সন্তানগুলো কি তোমার তখন তিনি বললেন হ্যাঁ আমার তখন তার স্ত্রী যখন বলছে যে সে অক্ষম তখন সে দাবি করছে ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহাম আমি তো তাকে পূর্ণ তৃপ্তি দিয়ে থাকি তখন তার স্ত্রী বলছে আমি আমার কোনো তৃপ্তি হয় না তখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এই অবস্থায় ইমরাতে রেফাকে জিজ্ঞাসা করলেন যে তাহলে তুমি কি আবার ওই রেফার কাছে ফিরত যেতে চাও তোমার পূর্ব স্বামীর কাছে ফিরে যেতে চাও সে বলল যে হ্যাঁ তখন তিনি বললেন না যতক্ষণ বর্তমান স্বামী তোমার সে তোমার কাছ থেকে পূর্ণ স্বাদ অনুভব লাভ না করছে আর তুমি তার কাছ থেকে পূর্ণ স্বাদ পাচ্ছ অর্থাৎ তুমি তার মধু পান করো আর সে তোমার মধু পান করার বিষয়টি পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা হবে না অর্থাৎ তার সাথে পূর্ণ সফল দৈহিক মিলন হতে হবে এরপর সে বিচ্ছিন্ন হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের এই যে একজন নারী গিয়ে তার এই অধিকারটা বলতে পারে যদি স্বামী অক্ষম হয় তাহলে তার সাথে বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু এই বিষয়টা ছিল যদি তার পূর্ব স্বামীর কাছে ফিরে যাওয়ার সেই বিষয়টা থাকার কারণে অন্যর কাছে যেতে গেলে আর কোনো বাধাই ছিল না ওর পূর্ব স্বামীর কাছে ফিরে যেতে গেলে এই স্বামীর সাথে তার পূর্ণ সফল দৈহিক মিলন হতে হবে এখানে একজন নারীরও এই অধিকার আছে শুধু পুরুষের নয় ইসলামে মানুষের যে মৌলিক অধিকারগুলো দিয়েছে মানুষের প্রয়োজনগুলোকে প্রাধান্য দিয়েছে মানুষের উপর জোর করে শুধু বিদানি চাপিয়ে দেয় নাই তো আল্লাহ সুবহান নারী পুরুষের এই সম্পর্কটাকে এবাদত হিসাবে সাব্যস্ত করেছেন সেহেতু বিবাহটাকে দুনিয়ার কোনো বৈষয়িক জৈবিক কোনো বিষয় মনে না করে এবাদত মনে করে সেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করা রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের কেহ যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন সে সৎকার সব লাভ করে সাহাবারা বললেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম এটা কেমন কথা আমাদের কেহ তার স্ত্রীর কাছে গিয়ে মিলিত হবে আর তার সে তার জৈবিক চাহিদা পূর্ণ করবে তার খাহেস পূর্ণ করবে আবার সে সৎকার সাপও পাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বললেন কেন তোমাদের কেউ যদি এই তার চাহিদাটা পূরণ করত তার খাহেজ পূরণ করত অবৈধ জায়গায় তাহলে কি তার গুণা হতো না তারা বলেন হ্যাঁ গুণা হতো তাহলে যেই কাজটা অবৈধ জায়গায় করলে গুণা হয় সেই কাজটা বৈধভাবে করলে সোয়াব হবে না কেন তাহলে আল্লাহ সুবাহ তাকে এবাদত হিসাবে গণ্য করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে এবাদত গণ্য করেছেন আর যাদের সময় হয়েছে বিয়ে করেনি তার এই এবাদত থেকে তারা বঞ্চিত এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিবাহিত যুবক যুবতী যদি সারা রাত ঘুমিয়েও থাকে তথাপিও তাদের আমল নামায় নেকি লেখা হয় কিন্তু অবিবাহিত যুবক যুবতী সারা রাত জেগে যে যদি আবাদত করে যেই সব লাভ করবে ওই সবটা তারা পেয়ে যাবে ওই বিবাহিত স্বামী স্ত্রী তারা ঘুমিয়ে রাত কাটানোর ফলেও অবিবাহিত যুবক যুবতী সারা রাত জেগে আবাদতি করে যে সব পাবে ওই সবটা তারা পেয়ে যাবে তাহলে এটা এবাদত যাদের সময় হয়েছে তারা যদি বিয়ে না করে সমাজের এই কুপ্রথার কারণে বিয়ের বয়সটা হলো এটা কিন্তু পরে এই সুরাই নেশাই পরেই এ কথাটা বলা হয়েছে তোমরা এ তিনদেরকে পরীক্ষা করতে থাকো হাত্তা বালাগুন নিকাহ তাদের বিবাহের বয়সে উপনীত হওয়া পর্যন্ত বিবাহের বয়স থাকো কোন সময় নারীদের জন্য তার বিবাহের বয়স হলো তার প্রথম প্রিয় শুরু হয় তার প্রিয় শুরু হলে সে বিবাহের উপযুক্ত হয়ে গেল আর পুরুষদের হলো তার স্বপ্ন দোষ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 الإخوان اتقوا الله وأصلحوا ذات بينكم وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم وأنكحوا امرأة صالحة فإن رسول الله صلى الله عليه وسلم قال يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فإن لهم بالصوم أيها الإخوان إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها أيها الإخوان واعتصموا جماعتكم ولا تختلفوا بينكم أيها الإخوان واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ولا تختلفوا فإن الاختلاف عمل اليهود النصارى واجتنبوا من اختلاف من كلهم اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم وفقنا جهادا في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انجل المستضعفين من المؤمنين والمؤمنات اللهم ايد المجاهدين اللهم احفظ المجاهدين اللهم انصر المجاهدين اللهم نجنا من السجن اللهم نجنا من السجن اللهم نجنا من السجن ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم